আজানের সুর শুনে মিনারের সুর শুনে জেগে ওঠো মুমি সিজদা করো তাকে যার নামে পাখি ডাকে বলে রবুল আলামি আজানের সুর শুনে মিনারের সুর শুনে জেগে ওঠো মুমি সিজদা করো তাকে যার নামে পাখি ডাকে বলে রবুল আলামিন জল নিধির মতো আওয়াজ তোলো লাশরি কাল্লা এ কথা বলো জল নিধির মতো আওয়াজ তোলো লাশরি কাল্লা এ কথা বলো রাসুলের ছিল নবুয়াতি সিল এ কথা জানতো সব আবাবিল রাসুলের ছিল নবুয়াতি এ কথা জানতো সব আবাবিল কাবা ঘরে রক্ষায় ছিল কত মিল ছিল কত মিল দেখালো ইমান সীমাহী আজানের সুর শুনে মিনারের সুর শুনে জেগে ওঠো মুমি সিজিদা করো তাকে যার নামে পাখি ডাকে বলে রবুল আলামি কি জেগে উঠে পবিত্র হও বেশুমার তাসবিতে সদা রত রও মুত্তাকি জেগে উঠে পবিত্র হ বেশুমারে তাসবিতে সাদা রত রও তোমরাও তাই জাগো রাঙা তিথি রাত ভাঙ তোমরাও তাই জাগো রাঙা তিথি রাত ভাঙ করে নাও জীবন রঙি করে নাও জীবন রঙি আচানের সুর শুনে মিনারের সুর শুনে জেগে ওঠো মুমি সিজদা কর তাকে যার নামে পাখি ডাকে বলে রবুল আলামী সিজদা কর তাকে যার নামে পাখি ডাকে বলে রবুল আলামী সিজদা কর তাকে যার নামে পাখি ডাকে বলে রবুল আলামী সিজদা করো তাকে যার নামে পাখি ডাকে বলে রবুল আলামিন